রাখার নিয়ত করা অপরিহার্য এই বিষয়ে কতগুলি হাদিস উল্লিখিত হয়েছে হাদিস গ্রন্থে আপনাদের সামনে একটি হাদিস তুলে ধরব আন হাফসাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা زوج النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم قال من لم يجمع الصيام من لم يجمع الصيام কাবলাল ফাজর ফালা সিয়ামালাহ রওয়াহুল ইমাম তিরমিজি ফি জানে ইমাম আবু দাউদ আইদান ফি সোনানে অল ইমাম আন্নাসাই আইদান ফি সোনানে সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিসটি পাঠ করলাম এই হাদিসের ভাবার্থ আপনাদের সামনে তুলে ধরি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রিয়তমা হাফসা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় কিংবা নিয়ত করবে না তার রোজা সঠিক বলে বিবেচিত হবে না এই হাদিসটি ইমাম তিরমুজি রহমতুল্লাহ আলাই তার নিজ জামি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর সাতশো দেখতে পারেন ইমাম আবু দাউদ তার সোনান গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দু দেখতে পারেন এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই তার সোনান গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করেছেন হাদিস নম্বর দু দেখতে পারেন তবে এই হাদিসের শব্দগুলি যে পাঠ করলাম আপনাদের সামনে এই হাদিসের শব্দগুলি জামে তিরমিজি থেকে নেওয়া হয়েছে আল্লামা নাসির উদ্দিন আল আলবানী হাদিসটিকে সঠিক বলেছেন এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো ফরজ রোজার নিয়ত রাত্রেই করে নিতে হবে রাত্রের কিছু অংশে নিয়ত আমরা করে নেব তো তাই বলি যে এই হাদিস হতে যে সমস্ত বিষয় আমরা বিষয় আমরা বুঝতে পারছি সে বিষয়গুলির মধ্যে একটি রয়েছে এই যে রমজান মাসে ফরজ রোজা রমজান মাসেই হোক বা রমজান মাসের কাজা রোজা যে কোনো সময়ে হোক অথবা মানতের রোজা হোক কিংবা কাফারার রোজা হোক সমস্ত ক্ষেত্রে উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার নিয়ত করা ওয়াজিব এবং অপরিহার্য তাহলে রমজান মাসে যে আমরা রোজা রাখবো তো মগরবের পরেই নিয়ত করে দিব যে আমরা আগামী দিনে রোজা রাখব নিয়ত করার পর যদি আপনি পানাহার করেন তাহলে অসুবিধা নাই যতক্ষণ পর্যন্ত শুভ সাদেক না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি পানাহার করতে পারেন যদিও নিয়ত আগেই করে ফেলেছেন আর নিয়ত বা ইচ্ছা করার স্থান হচ্ছে অন্তর সুতরাং নিয়ত মৌখিকভাবে কোনো নিয়ত আমরা মৌখিকভাবে করব না মুখে কোনো কিছু উচ্চারণ করব না নিয়তের স্থান হচ্ছে অন্তর সুতরাং অন্তরে যেটা আপনি ইচ্ছা করে নেবেন যে রোজা রাখার সেটাই আপনার জন্য যথেষ্ট হবে মৌখিকভাবে নিয়তির শব্দ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আরও একটি হাদিস এই আরও একটি এই হাদিসের দ্বারা বুঝতে পারছি যে এই হাদিস দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে ফরজ রোজার নিয়ত বা ইচ্ছা সারা দিনের সমস্ত অংশে স্থায়ীভাবে অটল থাকা অপরিহার্য দিনের কোনো অংশে নিয়তটি যেন কেটে না যায় তাই কোনো ব্যক্তির নিয়ত দিনের কোনো একটি অংশে স্থায়ীভাবে অব্যাহত না থাকলে তার রোজা হবে না কিন্তু এর বিপরীত নফল বা সুন্নাত রোজার জন্য এই নিয়মটি প্রযোজ্য নয় তাই দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার নিয়ত করলে তা গ্রহণযোগ্য হবে তবে এর শর্ত হলো এই যে দিনের কোনো একটি অংশের দিনের কোনো একটি অংশের সময়ে আমরা যেন কিছু পানাহার না করে থাকি তাহলে দিনের কোনো একটি অংশে নফল বা সুন্নাত রোজা রাখার নিয়ত করার পূর্বে রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু তথা পানাহার করা থেকেও বিরত থাকতে হবে তাহলে আমরা নফল রোজা যদি রাখতে ইচ্ছা করি ধরেন সকাল দশটাতে আমি নিয়াত করছি যে আজকে রোজা রাখবো নফল তাহলে রাখতে পারি তবে শর্ত হলো যে শুভ সাদেকের পর যেন আমি কিছু পানাহার না করে থাকি পানাহার করলে আর নিয়ত করলে রোজা হবে না নফল রোজাও হবে না সম্মানিত ভাই ভাইয়েরা আমার সম্মানিতা বোনেরা আমার আমি এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত